আমার যুবক বন্ধরে আমি বলি সাবারে আমার যুবক বন্ধরে আমি বলি সাবারে নামাজ রোজা দেবে বাতি নামাজ রোজা দেবে বাতি আমার অন্ধকার কাবরে আমার যুবক বন্ধ রে আমি বনি সাবারে আমার যুবক বন্ধ রে আমি বনি সাবারে বলিল খোদা কোরআনেতে পড়ো নামাজ খালস দিলে বলিল খোদা কোরআনেতে পর নামাজ খালস দিলে নামাজ তোমার চাবি কাঠি হবে আখেরে আমার যুবক বন্ধুরে আমি বলি সবারে আমার যুবক বন্ধু রে আমার যুবক বন্ধু রে আমি বলি সবারে তারপর অতি সুন্দর কথা শুনবেন দিল রোজা শ্রেষ্ঠ করে বান্দার গোনা মাফির তারে দিল রোজা শ্রেষ্ঠ করে বান্দার গোনা মাফির তারে পাড়ো না মজরা করো যা ইলাহির তারে আমার যুবক বন্ধুরে আমার যুবক বন্ধুরে আমি তনি সবারে এমডি সামিম বালে সাবার এমডি সামিম বালে সাবার সকল ইবাদত করো তাহার এমডি সাইফুদ্দিন বলে সাবার সকল ইবাদত করো তাহার দেখো খোদা দেবে ভালাই মমিন সাবারে আমারে যুবকে বন্ধুরে আমি বলি সাবানে আমার যুবকে বন্ধুরে আমার যুবকে বন্ধুরে আমি বলি সবারে নামাজ রোজা দেবে বাতি নামাজ রোজা দেবে বাতি আমার অন্ধকার কাবরে আমার যুবক বন্ধুরে আমি বলি সবারে আমার যুবক বন্ধুরে আমি বলি সবারে